العظيم محترم مسلمان الكرام سورة التوبة একটা আয়াত আমি তিলাবত করেছি বিশেষ এক মাকসাদকে সামনে রেখে আমি যে উদ্দেশ্যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত ওই উদ্দেশ্যে নাজিল না হলেও আয়াতের যে বক্তব্য ওই বক্তব্য আমার উদ্দেশ্য এক এই জন্য আমি আয়াত তিলাবত করেছি এই আয়াত করিমার নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হচ্ছে যে প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম তবুক শামের দিকে বড় কঠিন এক সময়ে যুদ্ধের এক ডাক দিয়েছেন সাহাবা একরামকে প্রস্তুত হতে বলেছেন সময়টা ছিল বড় কঠিন অনেকগুলো কারণেই কঠিন এক হচ্ছে সফরটা ছিল বেশ লম্বা কষ্টের সফর আর সময়টাও কঠিন ছিল প্রচন্ড গরম ছিল তখন আরো একটা সমস্যা সেটা হচ্ছে ফসল কাটার সময় ছিল সেটা নানাবিধ কারণে রসুলের ওই ডাকে সাড়া দেওয়া সকলের জন্য বিশাল বিরাট কষ্টের ব্যাপার হয়েছে তারপরেও তারা তো সাহাবি তাদের ইমান ওই রকম ওই লেভেলের ইমান যে যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন আল্লাহর নবী ডাক দিয়েছেন ওই ডাকে সাড়া দিতে হবে আমাকে তাদের মানসিকতা এমনই ছিল কিন্তু ওই সময়ে কিছু মানুষ আল্লাহর নবীর ওই ডাকে সাড়া দেন নাই রসুল যুদ্ধে চলে গেছেন জিহাজে চলে গেছেন কিছু মানুষ রয়ে গেছে রসুল যখন জিহাদ থেকে ফিরেছেন আয়াত নাজিল হয়েছে কারণ রসুল যাওয়ার পর যখন আসছেন ফেরত আসছেন ওই সময় ওই থেকে যাওয়াদের মধ্যে একটা ভেতরে তুলপাট যে এখন কি হবে আমাদের ভয় আশঙ্কার কাজ করছিল থেকে যাওয়াদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেছে তখন এক গ্রুপ তো মোনাফিক নানা রকমের মিথ্যা অজুহাত দেখাইছে আল্লাহ নবীর সামনে এই কারণে যাই নাই শরীর খারাপ ছিল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 দিকে তাকায় না বলে আমি খেয়াল করেছি আমি যখন রসুলের দিকে তাকাই রসুল নজর ফিরাই আনেন আমি অন্যদিকে তাকাইলে রসুল আমাকে দেখেন এটাও আমি বুঝি কি কষ্ট ওই সময় আবার সুযোগ সন্ধানীরাও টোপ ছিল গাসানের বাচ্চা চিঠি পাঠাইছে খবর গেছে যে নবী তার কিছু সঙ্গীকে আলাদা করে দিছেন ওই সুযোগটা নিতে চাইছে চিঠি পাঠাইছে কাবিবনে মালিককে উদ্দেশ্য করে যে শুনলাম তোমাদের লিডার তোমাদেরকে অবমূল্যায়ন করছে আমরা তোমাদের মূল্য দিতে প্রস্তুত আহা বড় আজব লাগে বর্তমান দুনিয়ার সিস্টেম দেখলে আর ওই চোদ্দশো বছর আগের সিস্টেম দেখলে বড় আজব লাগে আমাদের হ্যাঁ সিস্টেমগুলো সব একই এই সময়েও যখন কোন মানুষ নবী আর দিন আর সরিয়া এর বিরুদ্ধে বাজে মন্তব্য করে কোনো ঠাসা হয়ে যায় তৌহিদি জনতা যখন তাদেরকে প্রতিরোধ করে তারা যখন কোন ঠাসা হয়ে যায় দুর্বিষ হয়ে যায় তাদের জীবন রাস্তায় বের হয় না ভয়ে মৌলবাদীরা কখন হামলা করে চাপাতি পার্টি কখন কল্লা নিয়ে যায় ওই আসিফ মহিউদ্দিনরা যখন কোন ঠাসা হয়ে যায় আমরা লক্ষ্য করছি ঠিক তখনই German Sweden Denmark Spain France ওই সমস্ত দেশ থেকে তাদের জন্য ইনভাইটেশন আসে ওয়েলকাম তোমরা চলে আসো আমাদের কাছে এটা পূর্বেকার পুরান সিস্টেম এই অবস্থা দেখা আবার কিছু কিছু মানুষ দুর্বল ইমান ইমানওয়ালা মুনাফিক এই সুযোগটা আবার নিয়ে নিছে জার্মানির ভিসা দরকার তো ভিসা তো খুব সহজ একটা ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল কি নবী মোহাম্মদের কটা গালি দাও ইসলামদের কটা গালি দাও মোল্লাদেরকে কটা গালি দাও ফর্ম ফিল হয়ে গেছে জার্মান চলে যাও বড় সোজা হয়ে গেছে সোহান আল্লাহ আর যদি জঙ্গিবাদ আর জিহাদের বিরুদ্ধে জঙ্গিবাদ নাম দিয়া জিহাদের বিরুদ্ধে কঠিন কোন বক্তব্য দেওয়া যায় ছোট ছোট বাচ্চাদের থেকে ফতুয়া নিয়ে নিয়ে লাখো ফতুয়া বানানো যায় ওই মৌলবীর জন্য দাওয়াত আসে কারণ তারা বুঝে না এই মৌলবীও আমাদের পক্ষের লোক এটা দেখতে মৌলবী আসলে আপাদ মস্তক আস্তা মুনাফেক এটা তারাও বুঝে তখন দাওয়াত দেয় পানাহ চাই ওই সমস্ত লিবাসদারি শয়তান মুনাফিক থেকে যাদেরকে জার্মানি সাপোর্ট করে যাদেরকে ফ্রান্স সাপোর্ট করে ফ্রান্সের টেলিভিশনে যাদেরকে নিয়ে বিশেষ প্রতিবেদন বের হয় ধিক ওই সমস্ত মৌলবি আর টুপিওয়ালা দাড়িওয়ালাকে লাভ খোদার তাদের উপর কাফের তোমার উপরে এমনি খুশি হয় না কোরআনের কথা ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم কোরআনের স্পষ্ট কথা এটা আমার কথা না ইহুদি নাসারা ততক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট কখনো হবে না আল্লাহর আল্লাহ তালা বলতেছেন এটা ওয়ালান্তারদা ওয়ালান্তারদা কখনো তোমার উপর খুশি হবে না তারা সন্তুষ্ট হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের আদর্শ গ্রহণ না করো তাদের পক্ষ থেকে তোমাদের জন্য ওই রকম সুন্দর কথা আর পুরস্কার আর বিভিন্ন মেডেল আর বিভিন্ন উপঢৌকন পাঠায় তোমাদেরকে দাওয়াত দেয় সুহান আল্লাহ সুহান আল্লাহ আমরা বুঝি এটা কি জন্যে তলে তলে খালাতো ভাই উপরে উপরে লিবাস ওইটা আগের যুগের এটা আশ্চর্যের কোশ্চেন আমাদের অনেকে জিজ্ঞেস করে এত সুন্দর চেহারা কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি আমি কি বলে মিয়া ওই লোক তো নবীর সাথে নামাজ পড়ার সুযোগ পায় নাই যত বড় বুজুর্গ হোক দেখতে নবী আর আবু বকরের সাথে নামাজ পড়ার সুযোগ তো পায় নাই আবদুল্লাবনে উবাই সে নবী আর আবু বকর সাহাবায়ামের সাথে নামাজ পড়ার সুযোগ পাওয়া সত্ত্বেও রব বলেছেন এটা মুনাফিক মুনাফিক ফিদ্দারকিল আসফাল জাহান্নামের সবচেয়ে নিচু জায়গা তার এরা তো নবীর সাথে নামাজের সুযোগ পায় নাই এদের মর্যাদার কট্টুক আগাইছে লেবাস দেখে বিভ্রান্ত না হই ইমানই চেতনা যার নাই যার সামনে দিন আর শরীর আলাঞ্চিত হয় ক্ষত বিক্ষত হয় যে চোখ থাকে বিন্দু মাত্র নিজের অন্তরের ঘৃণাটাও প্রকাশ করে না খোদার কসম খায়া বলি ওই দুর্বল অংশটাও যার নাই সে বেইমান মুনাফিক ইমানি চেতনা নাই যার গাইরত নাই আত্মসম্মান বোধ যার নাই কিসের কিসের ইমানটা লিবাসের নাম ইমান না ইমান কলমের জিনিস ইমান পোশাকের জিনিস না পোশাক দিয়ে সেটা প্রমাণ করা হয় আমি ইমানদার কিন্তু এটাই ইমান না ইমান তো কলমের জিনিস দিল থেকে যখন দিন বিরোধীদেরকে তুমি ভালোবাসবা তাদের সাথে একতাবদ্ধ হয়ে দিনের মূলকে ধরে রাখতে চায় যারা মিল্লতে ইব্রাহিমকে বাস্তবায়ন করতে যায় যারা চায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে যায় যারা চায় যারা তাদের বিরুদ্ধে যখন তোমার অবস্থান হবে তখন আমরা হলফ করে বলতে দ্বিধা করব না তুমি আস্তা একটা মুনাফিক হাফ না পুরাপুরি মুনাফিক কোনো সন্দেহ নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি কোনো সন্দেহ নাই মহতারা আসলে একটা ভিন্ন কথা গাছাহানের বাদশাহ ওই সুযোগ পায়া কাবুবনে মালিকের কাছে চিঠি পাঠাইছে কাবুবনে মালিক ভুল একটা করছেন যুদ্ধে যান নাই তাই বলে নিজের ইমান আমাদের ওই সমস্ত মুনাফিকদের ইমান তো না কাবুবনে মালিক কান্না শুরু করছেন ওই চিঠি পাইয়া কান্না শুরু করছেন হায় আমার মান ওই লেভেলে চলে গেছে যে আজকে কাফেররা আমাকে আপন ভাবা শুরু করছে কান্না শুরু করছে আহা কোথায় সেই চেতনা মুসলমান খুশি হয়ে যায় বিদেশ থেকে কোনো সুসংবাদ আসলে খুশি হয়ে যায় এই সন্তুষ্টি প্রকাশ এটা বেইমানের লক্ষণ মুনাফিকের লক্ষণ তুমি তো খুশি হবা তারাও সন্তুষ্ট হইবে কাফেররা যখন তোমাকে দুশ্মন ভাববে কাফেররা যখন তোমাকে প্রতিপক্ষ ভাববে কাফেররা যখন তাদের রাজ কায়েমে তোমাকে বাধা ভাববে তখন না তোমার খুশি হওয়ার কথা যে কাফেররা আমার উপর অসন্তুষ্ট কারণ এটা প্রমাণ করে আমার মালিক আমার উপর সন্তুষ্ট অথচ কোথায় বিদেশ থেকে একটা ইনভার্ট আইলে লাফানো শুরু করে এদেশে জঙ্গি বিরোধী তৎপরতা চালাচ্ছে বিদেশি কিছু সংগঠন ওয়েলকাম আমরা সন্ত্রাস লালন করি না সন্ত্রাস বিশ্বাস করি না সন্ত্রাস দমন করি ওয়েলকাম কিন্তু বিভিন্ন কর্মশালা বাস্তবায়নের জন্য মাদ্রাসায় মাদ্রাসায় কেন কি বুঝাইতে চাও আমরা এই সন্ত্রাস লালন করি তোমার কর্মশালা স্কুলে কেন যায় না তোমার কর্মশালা কলেজে কেন যায় না বিশেষ করে কমি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কর্মশালা চালানোর চেষ্টা চলতেছে কেন কয়টা অস্ত্র পাইছ কমই মাদ্রাসায় কয়টা বোম পাইছ কেন যাও না ইউনিভার্সিটি গেরাও করো যাও দেখো অস্ত্র আছে কি নাই ইসলামের কথা বললেই জঙ্গি ইসলামের কথা বললেই সন্ত্রাসী হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই সন্ত্রাসী হইয়া আমি দিল থেকে কোনো হীনমন্যতায় ভুগছি না এটা আমার গৌরব এটা আমার চেতনা আমি যদি ওইটাই সন্ত্রাসী হয় তো দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী আমি আলহামদুলিল্লাহ কালিমা পড়ার নাম যদি সন্ত্রাস হয় তা আমি সন্ত্রাসী কালিমা দুনিয়ায় প্রতিষ্ঠার নাম যদি সন্ত্রাস হয় আমি সন্ত্রাসী আমি জঙ্গি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যদি সন্ত্রাস হয় তা আমি সন্ত্রাসী আমি জঙ্গি কি করবা করো ও ভাই ইমান বড় দামি জিনিস দুনিয়ার আয়েস আরাম লোভ লালসা দুনিয়ার জিন্দগির লোভে আখেরাত বরবাদ না করি মমিন তো সেই বলতু দুনিয়া মমিন তো সেই যে আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় আর যারা মুনাফিক কাফির তো সিরুন আল হায়াত দুনিয়া তারা দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দেয় আমি আপনি কালিমা পড়ছি মানে আমাদের আখেরাতের জিন্দগিকে প্রাধান্য দিতে হবে যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে আল্লাহ তৌফিক দান করেন আমি হজরত কাব মালিক অস্থির এইভাবে পঞ্চাশ দিন চলে গেছে কি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ভাই ওই পাগলামে আমরা বুঝবো না নবী কথা বলেন না সাহাবির জন্য এটা কত কষ্টে এটা আমরা বুঝবো না ওই পাগলগুলোই বুঝবে যে পাগলগুলো নবীকে এক নজর না দেখলে অস্থির হয়ে যায় ওই পাগলগুলোই বসবে পঞ্চাশ দিন নবী কথা বলেন না এটা কত কষ্টের এটা আমি আর আপনি বুঝবো না তাদের এই কষ্ট আল্লাহর কাছে কবুল হয়েছে আয়াত নাজির হয়েছে وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم যারা নেক আমলের সাথে বদ আমলকে গুলিয়ে ফেলে খালাতু আমালান সালিহা ও আখরা সাইয়া এটাই হচ্ছে আলোচনার মূল কথা ওই কিসা শোনানো মাকসাদ না মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ আমরা মুসলমানরা এক শ্রেণী তো হচ্ছে যাদের নেক আমলের সাথে কখনো কখনো বদ আমল মিলে যায় এরা এক শ্রেণী আবার এক শ্রেণী আছে ঠিক উল্টা যাদের বদ আমলের মধ্যে কখনো কখনো নেক আমল ঢুকে এরা এক শ্রেণী এই আয়াতটা হচ্ছে প্রথম শ্রেণী যাদের নেক আমলের সাথে খলাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়া নেক আমলের সাথে কিছু বদ আমল মিলে গেছে নেক আমল এই যে কান্নাকাটি এগুলা নেক আমল ওই যে যুদ্ধে যায় নাই নবীর সাথে এটা বদ আমল হঠাৎ হয়ে গেছে এটা এক শ্রেণী আরেক শ্রেণী হচ্ছে যাদের বদ আমলের সাথে কখনো কখনো নেক আমল মিলে যায় এরা এক শ্রেণী আরেক শ্রেণী তো বদ যারা নেক আমল করি না এরা এক শ্রেণী আমি আপনি কোন শ্রেণীর মধ্যে পড়ি বলেন তারপর সমাধান আমি আর আপনি কোন শ্রেণীর মধ্যে আমাদের হাল দেখলে বোঝা যায় যে আমরা হচ্ছি যাদের বদ আমলের সাথে কখনো কখনো এক আমল মিলে আয়াত নাজিল হয়েছে কাদের সম্পর্কে যাদের নেক আমলের সাথে কখনো কখনো বদ আমল মিলে আর আমরা কোন শ্রেণীর যাদের বদ আমলের সাথে গুনাহের সাথে কখনো কখনো নেক আমল মিলে কথাটা বুঝে আসছে কেন আপনাদের আলহামদুলিল্লাহ কোনটা উত্তম মনে হয় এক নাম্বারটা না দুই নাম্বারটা এক নাম্বারটা তো এক নাম্বার সম্পর্কে আল্লাহর কি কথা ওইটা পরে বুঝবো আগে আমাদের হালত একটু আলোচনা করে নিই তাহলে আমাদের কি করা দরকার ওইটা চিন্তা করব আমাদের হালত কি আমাদের হালত একটু পোস্টমর্টম করা দরকার আমাদের হালতের আমাদের হালত কি আহা যে প্রস্তাব কাফেররা চোদ্দশো বছর আগে নবীকে দিয়েছেন দিয়েছিল নবী কবুল করেন নাই ওই প্রস্তাব এখন নবীর উম্মত খালি কবুল না ওইটা বাস্তবায়নের জন্য কাফেরদের চেয়ে বেশি ভূমিকা রাখতেছে প্রস্তাব হচ্ছে আসেন মিলে জিলে খাই সহজ কথাই বুঝি আসেন মিলে জিলে খাই আপোষে চলি ঝগড়াঝাটির দরকার কি আপনিও আমাদের মূর্তিগুলারে গালি দিয়েন না আমরাও আপনার আল্লাহরে গালি দিব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 প্রফেসর লেভেলের ডাক্তারকে পরামর্শ দেওয়ার জন্য কত বড় কম্ব আর বেওকুফ কত বড় নির্বোধ কোন জায়গায় কঠিন হতে হবে কোন জায়গায় হালকা হইতে হবে তোমাদের কাছে শিখতে হবে না কোরআনে দেওয়া আছে কোরআনের বক্তব্য তারা যেন দিনের বিষয়ে তোমাদের মধ্যে তোমাদেরকে কঠিন পায় গলিজ কঠিন পায় সব জায়গায় মিনমিন চলে না দোস্ত সব জায়গায় মিনমিন চলে না এটা সাহাবায় ক্রামের সিফত না সাহাবায় ক্রামের সিফত সুরা ফতাহের মধ্যে আল্লাহ তালা জানাই দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আপোষের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক থাকবে ভালোবাসা মমতা মহাব্বতের সম্পর্ক থাকবে আপোষে রোহামাউবাইনাহুম কিন্তু আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে নবীর দুশ্মনদের বিরুদ্ধে দিন ও শরিয়ার দুশ্মনদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে কঠোর এটা হচ্ছে সাহাবায় কেরামের সিফত সব জায়গা মিন চলে না আমরা উল্টায় গেছি আমি তো বারবার ওই লাইটের উদাহরণ দিই আপনাদেরকে মনে আছে কিনা জমানা উল্টায় গেছে আগে হারিকেন জ্বালাইতেন কপি জ্বালাইতেন আগুন থাকতো উপরের দিকে এখন লাইট জ্বালান ওই যে আলো নিচের দিকে চলে আসছে জমানা উল্টায় গেছে সাহাবা একরাম আপসে ছিল আপসে ছিল সৌহার্দের সম্পর্ক প্রকাশ করত ভালোবাসার সম্পর্ক প্রকাশ করত কাফের বিরুদ্ধে ছিল কঠিন আর আমরা এখন কাফের সাথে করি আপস আর নিজের কাছের মানুষ যারা দিনই ভাই যারা তাদেরকে জঙ্গিয়ার সন্ত্রাসী তকমা দিয়া তাদের সাথে শত্রুতা পোষণ করা শুরু করেছে সাহাবা একরামের সিফত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না মনে রেখেন ওই আখলাকার চরিত্র ছাড়া ওই চেতনা লালন করা ছাড়া তাদের সাথে থাকা যাবে না এটা তো হাদিসের কথা যার সাথে যার সম্পর্ক তার সাথে তার আখেরাত যার সাথে তার মোহাব্বত তার সাথে তার আখেরাত দুনিয়ার জিন্দিগি যেমন চলে হাসর তেমন হবে হাদিসের কথা মোহতারাম হাজরিফ আল্লাহর নবী জানায় দিলেন হে কাফেররা ফিলহাল বর্তমানে তোমরা যেগুলোর এবাদত করো পূজা করো আমার পক্ষে এগুলার পূজা করা সম্ভব না এবং তোমরা এখন প্রস্তাব দিতেছ আমি যদি ধরে নেই রাজি হয়েও যাই তখন দেখা যাবে আমি যে মালিকের গোলামি করি তোমরা তার গোলামি করবা না করো না এখন করো না এখনো করছো না আমিও করি না এবং ভবিষ্যতেও আমি যার গোলামি করব তারই করব তোমরা যার গোলামি করো তারটা আমি করবো না এবার করব না তোমরাও করবা না এটাই বাস্তবতা চলবে না কাজেই ওই প্রস্তাব দিয়ে লাভ নাই লাকুম দিন কুমলিয়া দিন তোমার দিন নিয়ে তুমি পড়ে থাকো আমার দিন নিয়ে আমি আছি এটারে বানায় ফেলছে উল্টা এটারে বানায় ফেলছে উল্টা কি লাকুম দিন হুকুম অলিয়া দিন ধর্ম যার যার এটা তর্জমা কি বানাইছি আমরা ধর্ম যার যার এটা নিয়ে কোনো কথা নাই হ্যাঁ আনন্দ উৎসব সবার রোজা রাখো তুমি আমি রাখলাম না তাতে কি ইফতারি একসাথে করব কত আরাম না এটা একটা কুফুরি কথাবার্তা ধর্ম যার যার উৎসব তার রোজা আমার ঈদের আনন্দ আমার কালিমা আমার দিনই সমস্ত আনন্দ আমার হতভাগা মুসলমান পুরো কপাল পুরো কপাল গায়রত আর আত্মসম্মান বোধ দিল থেকে একদম উঠে গেছে নির্লজ্জ বেহায়া নির্লজ্জ বেহায়ার মতো মুসলমানের সন্তান হোলি খেলায় যায়া অংশগ্রহণ করে তোমার লজ্জা থাকার কথা আমি তাদের প্রশংসা করি তাদের প্রশংসা করি তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ আছে এটা প্রশংসা ধর্মীয় মূল্যবোধ আছে এই প্রশংসা ধর্ম যেটা মানতেছে ওইটার প্রশংসা করতেছে না তাহলে আমার ইমান চলে যাবে তাদের ধর্মীয় বল্লবদের প্রশংসা করতেছি এমনই হওয়া উচিত আমরা ব্যর্থ কোনটা তোমার কোরবানি ঈদের মধ্যে তার ডাক দিও আসো উৎসব সবাই করি তুমিও জবে করো আমিও করি গরুর গোস্ত মিলে জিলে খাই দেখো আসে কিনা দেখো আমি তাদের তাচ্ছিল্য করছি না আমি প্রশংসা করতেছি এই ধর্মীয় মূল্যবোধ থাকা উচিত সে উত্তম কাজ করতেছে সঠিক করতেছে না বলতেছি না বললে আমার ইমান চলে যাবে আমি যেটা বলতে চাচ্ছি সে যেটার উপর আছে ওটার উপর ইস্তেকামাত আছে তুমি যেটার উপর আছো ওটার উপর তোমার দৃঢ়তা নাই তুমি আজকে এদিকে কালকে ওই দিকে এই আজকে এদিকে কালকে ওই দিকে যারা শরীয়তের পরিভাষায় তার নাম হচ্ছে মুনাফিক বড় কঠিন হুজুর মনে হয় আমাকে তাই না বড় সাম্প্রদায়িক হুজুর এটা দিন এত সোজা এত কঠিন না হুজুর আমাদেরকে অনেকে নসিহত করো হুজুর দিনটা আপনারা বড় কঠিন বানায় ফেলছেন আরে ভাই দিন কঠিন না আসলে কথা ঠিক দিন মানা সহজ তুমি কঠিন বানায় ফেলছ এত রকম মানা যায় কিনা এতজনকে খুশি করা যায় কিনা একজনকে খুশি করাই তো সহজ তো কোনটা সহজ আমেরিকাকে খুশি করবা না চীনকে খুশি করবা ভারতকে খুশি করবা না রাশিয়াকে খুশি করবা কয়টারে খুশি করবা এটারে খুশি করতে গেলে ওইটা জায়গা ওইটাকে খুশি করতে গেলে ওইটা জায়গা আরে কি আজব অবস্থা আমি তো অত দিকে যাই না আমি আমার মালিককে খুশি করতে চাই ওইটাই সহজ তো কঠিন কোনটা দিন সহজ না বদিনই সহজ দিন সহজ বদিনই গ্রহণ করলে হাজারো মানুষকে খুশি করা লাগে দিন গ্রহণ করলে একজনকে খুশি করলেই হয় কোনটা সহজ আল্লাহকে খুশি করি মোহতারাম হাজরি বলে এই মুহূর্তে এই কথাগুলো কেন বলতেছেন আফসুসের জন্য বলতেছি আফসুসের জন্য বলতেছি কোথায় রোজার মাস কোথায় জুমার দিন কোথায় কাদের জন্য এই রোজা কাদের জন্য এই নামাজ আরে কাদের জন্য ঈদের আনন্দ মার্কেটে কারা রাস্তায় রাস্তায় কারা ও ভাই তোমার নামাজ নাই তো তোমার নামাজ নাই তোমার ঈদও নাই তুমি কিসের জন্য মার্কেট করতেছ আল্লাহ নবী সাল্লাম একটা কথা বলেছেন কোরবানি সম্পর্কে من وجد ساعة أن يضحي فلم যে ব্যক্তি কোরবানি করতে সক্ষম কিন্তু কোরবানি করলো না সেজন্য আমাদের মুসল্লায় না আসে ঈদগাহতে না আসে এই হাদিসের উপর একটু চিন্তা করেন তো আমল করল না ঈদগাহতে আসবা না কোরবানির কোরবানির আমলের কারণেই তো আজকে এই আনন্দের সুযোগ আল্লাহ দিচ্ছেন কোরবানি এই কোরবানির কারণে এই ত্যাগ তুমি স্বীকার করেছ এই কারণেই আল্লাহ একটা আনন্দের উপলক্ষ করে দিয়েছেন ঈদের জামাত হবে আনন্দ হবে তো নবী কি বলতেছেন যে কোরবানি করতে সক্ষম কিন্তু কোরবানি করল না সক্ষম ব্যক্তি অক্ষমের কথা না সবাই না সক্ষম করে নাই নবী বলেন সেজন্য আমাদের ঈদগাহতে না আসে কি মানে কি মানে হচ্ছে এবাদত করলা না আমাদের আনন্দে তুমি শরিক হবা না মানে এটা যারা রোজা রাখলে না সিয়াম সাধনা করলে না মোত্তাকি হওয়ার মেহনত পরিশ্রম প্র্যাকটিস করলে না তোমার কিসের আনন্দ ভাই ঠিক আছে আনন্দ করো আসো ওয়েলকাম এ আনন্দ করেও যদি ইমানদারদের সাথে যুক্ত হইয়া হেদায়তের রাস্তা পাওয়া যাও আলহামদুলিল্লাহ কিন্তু মনে রেখেন একটা কথা মনে রেখেন একটা কথা মুসলমান সুখ পালন করবে তাও ইসলাম সম্মত মুসলমান আনন্দ করবে তাও ইসলাম সম্মত মন মতো শোক করা যাবে না যার কারণে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ নবী সাল্লাম বলেছেন স্ত্রী ছাড়া বাকিদের জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ নাই তো বুঝা গেল আমার শোক প্রকাশ করাটার জন্য একটা সিস্টেম আছে কি বুঝা গেল আমার শোক প্রকাশের জন্যও একটা সিস্টেম আছে আনন্দ করবা তো নবী এর জন্য সিস্টেম বাতায় দিচ্ছেন আনন্দ করার আগে ওই তোমার আশপাশ যারা আছে তাদের আনন্দের ব্যবস্থা করে আইসো সৎকাতুল ফিতির আদায় করে আইসো আনন্দ করবা আনন্দ করার আগে রবের দরবারে আগে একটা হাজিরা দিয়া যায় ওই দুই রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব আদায় করে যায় আনন্দ করবা করো আগে একটু হাজিরা দিয়া যা কোরবানি করো তারপরে আনন্দ করো আনন্দেরও সিস্টেম বাতায় দিচ্ছেন আল্লাহ তালা বেহেল্লাপনা বেহায়াপনা ইসলাম বিরোধী সব পদক্ষেপ গ্রহণ করে আনন্দ করা এটা দিন আর শরীয়তকে উপহাস করার না তো এবার দেখেন তো খেয়াল করেন তো আমার আনন্দগুলো কিভাবে উদযাপন হচ্ছে টেলিভিশনে যারা দেখেন বলেন আপনারা অ্যাড শুরু হয় নাই ঈদের ঈদের আনন্দের অ্যাড শুরু হয় নাই নাটকের অ্যাড শুরু হয়েছে সিনেমার অ্যাড শুরু হয়েছে গানের অ্যাড শুরু হয়েছে আল্লাহ আকবার ও মুসলমান এইটা তোমার আনন্দ মালিক তোমাকে মালিকের নাফরমানি করার জন্য আনন্দের সুযোগ দিয়েছে হ্যাঁ দেশের স্বাধীনতা অর্জন হয়েছে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে খেয়াল করেন দেশের স্বাধীনতা অর্জন হয়েছে ধরেন ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের দিন যদি কেউ পাকিস্তানি পতাকা নিয়ে আনন্দ উদযাপন করত তো তারে আস্থা রাখতে হ্যাঁ আমি রাখতাম আপনি রাখতে এই নয় মাস যুদ্ধ করলাম কার জন্য এই পতাকা উড়ানোর জন্য লাল সবুজের পতাকা উড়বে আজকে এই নয় মাস যুদ্ধ করেছি লাল সবুজের পতাকা উড়বে এই জন্য এটা তো ভালো বুঝেন তাই না খুব ভালো বুঝেন তো ঈদের দিক এক মাস সাধনা করলাম আজকে আনন্দ উদযাপন করবো আজকে তো আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকা পথপথ করে উঠবে কেন আজকে সিনেমা উদযাপন হচ্ছে নাটকের মাধ্যমে উদযাপন হচ্ছে গানের মাধ্যমে উদযাপন হচ্ছে আমি তো দেশদ্রোহী ওই পাকিস্তানি পতাকা উত্তোলন করলে সে যেমন দেশদ্রোহী হইতো তাকে যেমন টুকরা টুকরা করা হতো আজকে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ উদযাপনের এই সুযোগ যারা কুফুরির মাধ্যমে কবিরা গুণের মাধ্যমে ইয়াহুদি নাসারাদের অনুসরণের মাধ্যমে আল্লাহর নাফরমানির মাধ্যমে শয়তানের গুলামির মাধ্যমে উদযাপন করছ খোদার কথম তোমরাও আল্লাহ দ্রোহী ইসলাম বিদ্বেষী অপশক্তি কোন সন্দেহ নাই এইবার আপনি নিজেকে কোন জায়গায় রাখবেন আপনার ইচ্ছা আমি আমার কথাটা জানাই দিচ্ছি আপনি আল্লাহর বান্দা হিসাবে আনন্দ উদযাপন করবেন না তাগুতের গোলাম হিসাবে আনন্দ উদযাপন করবেন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার এই লম্বা এবাদতের স্বভাব যেন বঞ্চিত আমি ওই উদযাপনের মাধ্যমে বঞ্চিত না হই আমার নেক আমল যেন বদ আমলের সাথে মিলজুল না হয়ে যায় যে কথা আলোচনা চলছে গোড়া ঠিক রেখেন আমার নেক আমল যেন বদ আমলের সাথে মিলে জুলে না যায় মিলে জুলে না যায় মোহতারাম হাজরি খেয়াল করলে দেখবো আমাদের অধিকাংশ গুনাই বেশি না আমল জোড়া দিছি আর ওই আয়াত নাজিল হয়েছিল কাদের জন্য যাদের ন্যাক আমল বেশি গুণা হঠাৎ লেগে গেছে মনে আছে কথা তাদেরকে আল্লাহ তালা সলিউশন কি দিচ্ছেন যাদের নেক আমলের সাথে গুণা লেগে গেছে তাদের জন্য সলিউশন কি চিন্তা করছেন তারা কি কাজ করছে তারা নিজেদেরকে খাম্বার সাথে বাঁধছে তারা পাগলের মতো ছুটাছুটি করছে নবীর দরবার ছাড়ে নাই অভিমান করে চলে যায় নাই বিদেশি অপশক্তির মোহনীয় প্রস্তাব পেয়েও গ্রহণ করবে থাক দূরের কথা দুঃখে কষ্টে কলিজা ফাটা আত্মচিৎকার করেছে তাদের সম্পর্কে আয়াত কি আয়াত وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم وآخرون اعترفوا بذنوبهم শেষ আয়াতের শেষ হচ্ছে আশা করা যায় আল্লাহ তাদের তৌবা কবুল করবেন কথাটা বুঝেছেন আশা করা যায় আল্লাহ সরাসরি বলছেন না আমি তবা কবুল করে ফেললাম এটা বলেন নাই এটাও আল্লাহ তালার বক্তব্যের কথার একটা সৌন্দর্য আশা নিরাশার দোলা চলে ফেলাই দিচ্ছে এটার নাম ইমান আল ইমান বাইনার রজা বল আশা করা যায় নাও করতে পারে করতেও পারেন আল্লাহ তালা এই সিদ্ধান্ত জানিয়েছেন কাদেরকে যাদের নেক আমলের সাথে অল্প গুণা লেগেছে কখন জানিয়েছেন এই সিদ্ধান্ত যখন তারা নিজেদের অপরাধগুলো স্বীকার করেছে তো ওই মহান ব্যক্তি যাদের নেক আমলের সাথে অল্প গুণা মিক্সড হয়ে গেছে তারা নিজেদের অপরাধকে স্বীকার করার পরে আল্লাহ তালা কি বলছেন আশা করা যায় তাদের তবা আল্লাহ কবুল করবেন এইবার নিজেদেরকে নিয়ে ভাবেন আমাদের যাদের নেক আমলের সাথে গুণা মিক্স না গুণার সাথে নেক আমল মিক্সড আমরা কোন পর্যায়ে তওবা করলে আল্লাহর পক্ষ থেকে ওই সুসংবাদ শুনবো যে আশা করা যায় মালিক তোমাদের তওবা কবুল করবে কোন পর্যায়ে তওবা করলে কতটুকু তওবা করা দরকার নিজের অপরাধকে কতটুকু স্বীকার করা দরকার তারা নিজেদেরকে খাম্বার সাথে বেঁধেছে আমার কি করা দরকার তাইলে আল্লাহর ওই সুসংবাদ শোনার আশা করা যায় কোন পর্যায়ে তওবা করলে কিন্তু হায় আফসুস হায় আফসুস তারা ওই অল্প অপরাধের পরেও এইভাবে তওবা করছেন আর আমি এত এত অপরাধ করেও নিশ্চিন্তে বসে আছি হায় আমাকে আল্লাহ মাফ করে দিবেন এমনি আশা করতেছি না আল্লাহ এমনি মাফ করবেন না আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون যারা অন্যায় কাজ করে ফেলে বড় গুণা আউসালামু আনফুসাহুম অথবা নিজের উপর জুলুম করে সকিরা গুনাও করেছে অনেক লজ্জিত লজ্জিত আল্লাহর কাছে চাইতেও লজ্জা পায় আমরা বলি এভাবে মাঝে মধ্যে আল্লাহ তোমার কাছে চাইতেও তো লজ্জা লাগে আর কত চাইব এত গুণা এত গুণা আর কত চাইব কতবার চাইব তো আমার ওই দিলের ভেতরের ওই অনুভূতির জবাব রব নিজে দিয়ে দিচ্ছেন আমার ভিতরে ভিতরে যদি লজ্জা লাগে আর কি কারো তো পরোয়াই নাই তাদের কথা নাই ইমান নিয়ে কবরে যাওয়া মুশকিল এইরকম বেপরোয়া হয়ে গেলে গুনার অনুভূতি যদি না থাকে আস্তে আস্তে ওই মানুষটা কুফরের দিকে চলে যায় গুনার অনুভূতি থাকলেই তবার তৌফিক হয় গুনার অনুভূতি না থাকলে তওবারও তৌফিক হয় না তো আল্লাহ তালা বলতেছেন যার দিলের মধ্যে ওই অনুভূতি আসছে হায় আমার কি হবে মালিকের কাছে আর কত চাইব মালিকের কাছে আর কত চাইব তো আমার দিলের ওই কথাটা তো যেন রব শুনে গেছেন রব আমার দিলের কথাগুলো শুনে গেছেন শুনে যেন রব নিজের জবাব দিয়ে দিচ্ছেন তুমি লজ্জা পাচ্ছ না ওমাইয়া ফিরুজনু বা ইল্লাল্লাহ তুমি তো লজ্জা পাচ্ছ লজ্জা পায়া করবা কি লজ্জা পায়া যদি আরেকটা দরবার থাকতো তো ওখানে যাইতা এক দরবারে যাইতে লজ্জা লাগে প্রধানমন্ত্রীর কাছে যাইতে লজ্জা লাগে একজন মন্ত্রীকে যায়া ধরি মন্ত্রীর কাছে যাইতে লজ্জা লাগে একজন এমপিকে যায়া ধরি এমপির কাছে যেতে লজ্জা লাগে স্থানীয় কমিশনারকে যায়া ধরি ওই রকম মনে করছ না না আমার কাছে লজ্জা লাগুক বা না লাগুক ভয় লাগুক বা না লাগুক শুনো শুনো ওমাইয়া ফিরুজনু বা ইল্লাল্লাহ আমি ছাড়া তোমাকে মাফ করবে কি আমার তো আর মন্ত্রী মিনিস্টার নাই আমার তো সহযোগী নাই আমি কাউকে আমার প্রতিনিধিও বানাই নেই আমি আল্লাহ তুমি আমার বান্দা যার চাইবা আমার কাছে চাও ওই জন্যই তো নামাজের সবসময় স্বীকার করো ইয়া কানা আদত নাফরমারি করি মালিক দেবাদত গোলামি তোমারই করি কারো কাছে যাই না সাহায্য তোমার কাছেই চাই আল্লাহ শিক্ষায় দিচ্ছেন এভাবে বলো এটা আমাদের জন্য কত বড় সুসংবাদ যার অপরাধ করতেছি তিনি শিখাইয়া দিচ্ছেন কেমনি মাফ চাইব on. হাতে মাত্র তিন চারটি আছে সুযোগটা হাত ছাড়া না করি আল্লাহর এই মুহূর্ত না বাঁচতে পারি রাতগুলো আর না বসতে পারে মার্কেটে ঘুরে এই দামি সময়গুলো নষ্ট না করি আল্লাহ সময় কাটাই রাতগুলো মালিকের দরবারে চোখের পানি ফেলে ফেলে নিজেকে পাক করি মালিক ডাকতেছেন আমারে মাফ করার জন্য আরে কই পাইবেন এই মালিক যার নাফরমানি করি তিনি ডাকতেছেন মাফ করার জন্য কিভাবে আমি এই সময় নষ্ট করি আমার মালিক ডাকতেছেন আমি মার্কেটে মার্কেটে ঘুরতেছি সারা বছর মার্কেট করি এই মুবারক সময় রাস্তায় রাস্তায় ঘুরি খেলায় খেলায় নষ্ট না করি মালিকের ওয়াদ আমি মাফ করে দিব তুই চা মালিকের ওয়াদ মাফ করে দিবেন মালিক ইনশাল এমন তো রাত কাটাই এমনিও তো কত রাত কাটাই না ঘুমায়া নির্ঘুম রাত কাটাই রে কত তিনটা রাত কি কাটানো যাবে না চারটা রাত কি নির্ঘুম থাকা যাবে না বলেন না ইনশাল্লাহ চারটা রাত নির্ঘুম থাকা যাবে না ইনশাল্লাহ এই চার পাঁচটা দিন গুণামুক্ত থাকা যাবে না ইনশাল্লাহ ঘরওয়ালাদেরকেও বাইর হইতে নিষেধ করি রাস্তায় বের হলে গুণা ছাড়া কিচ্ছু নাই ঘরে থাকুক পরে থাকুক বলেন ভালো করে বলে আমরা ঈদ উদযাপন করবো জান্নাতি ইনশাল্লাহ للصائم فرحتان للصائم فرحتان فرحة عند فطره মালিক যখন নিজ হাতে রোজার বিনিময় গুলো আমাদেরকে দিবেন সত্যিকার ঈদ আমরা তখন উদযাপন করবো বিশাল বলেন তাদেরকে বুঝান তাদেরকে যে মালিকের রহমতের দৃষ্টি আমাদের উপর থেকে উঠে যাবে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে নিয়ামতের না কদ্রি হবে বুঝান তাদেরকে হাতে পায়ে ধরে দুনিয়ার আগুন থেকে কেমনি বাঁচাইতেন আখেরাতের আগুন থেকে ওইভাবে বাঁচানোর চেষ্টা করে কোমরে জড়ায় ধরে পা জড়ায় ধরে আল্লাহর বুঝতে নিজেও বিরত থাকেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সৎকাতুল ফিতিরের একটা বিষয় প্রতি বছরই বলে দিই আবারও বলি যিনি গৃহকর্তা ঘরের পরিচালক যিনি তিনি সকলের পক্ষ থেকে সৎকায় ফিতির আদায় করবেন কি পরিমাণ দিবেন কি খান আপনি ওই রকম খাদ্য চাল খেজুর পনির কিসমিস ওগুলো সম্ভব হলে ওগুলোই কিনে দিয়ে দিই না হলে ওগুলোর মূল্য যেটা নির্ধারণ করেছে ওলামা একরাম সর্বনিম্ন যেটা করেছে সত্তর টাকার মতো ওগুলো না পারলে এগুলো দিয়ে আদায় করে দিই ঈদগাহতে আসার আগেই যেন আরেকজনের মুখে হাসি ফুটে সেও যেন তার ওই দিনের খাবারের ব্যবস্থাটা হয়ে যায় তার রমাজান থেকে যেই শিক্ষা পেয়েছিলাম নবী বলেছিলেন মুআসাতের মাস সহমর্মিতার মাস ওই সহমর্মিতার প্র্যাকটিস করেই যেন ঈদগাহতে আসি ইনশাল্লাহ নিজেদের জমানো টাকাগুলো কাজের বুয়া ড্রাইভার দারোয়ান তারা যদি উপযুক্ত হয় তাদেরকে দিব কিন্তু সেটা যেন আবার ঈদের বকশিস না হয়ে যায় একটা দিয়ে আরেকটার কাজ আদায় না করি ওটা আলাদা হিসাব এটাকে মজুরির সাথে কোনোভাবেই না মিলাই জাকাতেরও একই কথা মজুরি বকশিস এগুলোর সাথে এই সমস্ত সাদাকাগুলো না মিলাই ওটা আলাদা দিই আমাদের মসজিদে ঈদের জামাত একটা হয় একটাই হয় এবছর মশোয়ারা করে সিদ্ধান্ত হয়েছে আমাদের মসজিদের ঈদের জামাত হবে আটটায় সকাল আটটায় ইনশা আল্লাহ আমাদের এখানে খতম তারাবি হচ্ছে আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীকাল কোরআনের খতম হবে দোয়া হবে আপনাদের দাওয়াত রইল সাতাইশ একটা বেজর রাত সেই হিসেবেও মসজিদে কাটানোর জন্যও আসেন দোয়া দূর পড়েন ইস্তেকফার পড়েন আসেন ইনশাআল্লাহ আরেকটা কথা সারা বছরই মসজিদে আপনারা সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কখনো আটকাই নেই যে কোনো বড় কাজ হাতে নিয়ে আপনাদেরকে পাশে পেয়েছি আলহামদুলিল্লাহ আগামীতেও পাশে পাবো এই আশা প্রত্যাশা ইনশাআল্লাহ তবে রমাজানে আমরা আমাদের মসজিদের স্টাফদেরকে একটু খুশি করার চেষ্টা করি মহল্লাবাসীদের পক্ষ থেকে তারা প্রচন্ড প্রচন্ড গাধার খাটুনি যাকে বলে খাচেন একদম আমার নিজের চোখের দেখা মায়া লাগে চব্বিশ ঘন্টা দুই তিন ঘন্টা সারা দিনে ঘুমাইতে পারে আর সারাক্ষণ ব্যস্ত থাকে অনেক কষ্ট করেন অনেক কষ্ট করেন আমরা সবাইকে দিল থেকে খুশি করব ব্যক্তিগতভাবে না দিয়ে একটা সিস্টেম তারা করেছেন কমিটির পক্ষ থেকে আমাদের জায়গায় জায়গায় বক্স দাঁড় করানো আছে সাদা পেনায় মোড়ানো সাদা কাগজে মোড়ানো লেখাও আছে ওখানে আমরা ওই বক্সের মধ্যে ফেলে দিব হাদিয়া হিসাবে এখানে জাকাতও দিব না সৎকাতুল ফিতরও দিব না হাদিয়া হিসাবে ওখানে যার যা সামর্থ্য অনুযায়ী মসজিদের স্টাফদের জন্য আমরা দিল খোলে দিয়ে দিব ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিকদের আল্লাহ তালা রোজার যে মাকসাদ ওই মাকসাদ যেন আমাদের দ্বারা পরিপূর্ণ হাসিল হয় আল্লাহ তালা সে তৌফিক দান করেন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين